এই জামানার সত্য সেনা বীর কাপেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল এই জামানার সত্য সেনা বীর কাপেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল এই জামানার সত্য সেনা বীর কাপেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল কোরআন মোদের জীবন পথে ও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবন পথে ও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্বটাকে গর্ব নতুন সুখের ঠিকানা আনব মোরা নতুন সকাল করব দিন বিজয় খোদার পথে জীবনে দিতে নাই যে কোনো ভয় এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্ব গর্ব নতুন সুখের ঠিকানা অঙ্গ মোড়া নতুন সকাল পর্ব দিন বিজয় উদার পথে জীবন দিতে নাই যে কোনো ভয় এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্বটাকে গর্ব নতুন সুখের ঠিকানা আনব মোরা নতুন সকাল করব দিন বিজয় খোদার পথে জীবন দিতে নাই যে কোন ভয় আসলে মোদের বিজয় সকাল আল্লাহ মোদের বল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল কোরআন মোদের জীবন পথে ও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবন পথে ও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত সেনা কাফেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল শত প্রাচীর হিমালয়ে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান তাক না যতই জালিম শাহির সৈন্য সেনা দল ভয় করি না নের পথে থাকবো যে অটল শত প্রাচীর হিমালয়ে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান তাক না যতই জালিম শাহির সৈন্য সেনা দল ভয় করে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান পাখনা যতই জারেম শাহির সৈন্য সেনা দল ভয় করি না মেয়ের পথে থাকবো যে অটল পারবে না কেউ রুক্তি মোদের আমরা খুদার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল কোরআন মোদের জীবনে পাতে ও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবনে পাতে ও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল মানবের গড়া তাগুতি সমাজে রাখবো না ধরায় তাকে বীর দিয়ে তাও মিদেরই ঝাং তলে আয় মহিমের গড়া পৃথিবীকে মোড়া করবো যে শাসন কোরআনের মতে চলবে পৃথিবী তাকে বেনা প্রহসন মানবের গড়া তাগুতি সমাজে রাখবো না ধরায় তাকবীর দিয়ে তাওহিদেরই জান্নাত বলে আয় মহিমের গলা পৃথিবীকে মোড়া করব যে শাসন কোরআনের মতে চলবে পৃথিবী তাকে বেনা প্রহসন মানবের গড়া তাগুতি সমাজে রাখবো না ধরায় তাকবীর দিয়ে তাওহিদেরই জান্নাত দিকে মোয়া করবো যে শাসন কোরআনের মধ্যে চলবে পৃথিবী থাকবে না আমরাই সেই মুক্তি সেনা পৃথিবী ধরাতল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল কোরআন মোদের জীবনে পাতেও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবনে পাতেও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার শত সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল